তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব আজ রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على عبد الله ورسوله محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলায় পিস টিভি বাংলার অন্যতম প্রোগ্রাম খিতাব তাওহিদ এর ধারাবাহিক দর্শে আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি কোরআনুল করিমে বলছেন সুরা জুমার এর সাতষট্টিতম আয়াতে ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহ ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون তারা আল্লাহ সুবাহানা আলাকে যথাযথ সম্মান মর্যাদা দেয়নি বরং আল্লাহ সুবাহানা হুয়া তালা তার মহত্বের তার বরত্বের যে দিকগুলি রয়েছে তার মধ্যে একটি হল কেয়ামতির দিন সমগ্র পৃথিবীকে আল্লাহ সুবাহানা হুয়া তার হাতের মুঠোর মধ্যে রাখবেন অপর হাতে আল্লাহ সুবাহানা হুয়া তালা সমগ্র আকাশমণ্ডলীকে গোটানো থাকবে আল্লাহ সুবাহানা হুয়া আলার হাতে আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন সোবহানহতালা হাম্মা ইউশরিকুন তারা আল্লাহ আলার সাথে যে সমস্ত শিরকে লিপ্ত হয় আল্লাহ আলা সেগুলি থেকে বহুপুত পবিত্র বহু ঊর্ধ্বে সুবহানাহ তালা কেয়ামতের দিন আল্লাহ হাত আলা তার হাতের একাঙ্গুলে থাকবে সপ্ত আসমান আর একাঙ্গুলে যত সব পানি কাদা সেগুলি পানি ও পানির নিচের অংশ সব আরেক আঙ্গুলে থাকবে গাছপালা আরেক আঙ্গুলে থাকবে সমগ্র সৃষ্টি এগুলি ব্যতীত আরেক আঙ্গুলে আকাশসমূহ এভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি এই বর্ণনাগুলি দিয়েছেন শুধু তিনিই নয় বরং ইহুদি এক আলেম আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে এসে সেগুলি বর্ণনা দিলেন আল্লাহ রাসুল সাল্লাহাম তিনি সেগুলিকে স্বীকৃতি দিলেন অর্থাৎ শুধু আমাদের নয় বরং পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থ তাওরাত আসমানি গ্রন্থ আসমানি কিতাব সেখানেও আল্লাহ সুবাহানা হাত আলার এই সব বর্ণনাগুলি দেওয়া হয়েছে প্রিয় দর্শকবৃন্দ একইভাবে আরও হাদিসে এসেছে আল্লাহ সুবাহানা হাত আলা তিনি সেই আরশের উপরে রয়েছেন আর্শ এবং কুরসি এগুলির তুলনামূলকও হাদিসে অনেক আলোচনা এসেছে যেমন এক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ফিল কুরসি ইল্লাকা কাদারাহিম সাবা ফিতুরসিন সপ্তম আসমান আর কুরসি এ দুটোর অনুপাতটি হচ্ছে কেমন যে সপ্তম আসমান হলো ষাটটি দেড়হাম বা ষাটটি পয়সার সমতুল্য আর কুরসি হলো একটা বড় ঢাল একটা বড় ঢালের মধ্যে যদি সাতটি পয়সা ফেলে দেওয়া হয় এর অনুপাতটি যতটুকু বোঝা যাবে তো এই বড় ঢাল এটি হলো কুরসি আর সপ্ত আসমান সেগুলি হলো সাতটি পয়সা কুরসি কি জিনিস কুরসি এটি আরবি শব্দ আরবি ভাষায় কুরসি দ্বারা চেয়ার বোঝানো হয় তাহলে কুরসি অর্থ কি আল্লাহ সুবাহ চেয়ার সিংহাসন এ ধরনের কেউ কেউ অর্থও করে থাকেন আমরা বলবো যে আসলে এই অর্থ ঠিক নয় কারণ শাব্দিক অর্থই সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না আল্লাহ সুবাহানা এ সম্পর্কে একটি আয়াত নাজিল করেছেন যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত এটি আমাদের অনেকেরই জানা রয়েছে সে আয়াতটির নামও হলো আয়াতুল কুরসি সুরাত আল বাকারা এর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন সে আয়াতে বলছেন ওয়াসি আ কুরসি ওয়া চিওয়াল আর্ক আল্লাহ সুবাহ হাত কুরসি সপ্ত আসমান এবং জমিনকে ছড়িয়ে রয়েছে বেষ্টন করে রেখেছে অর্থাৎ সপ্ত আসমান এবং জমিন এর চেয়ে বহু বড় গুণের স্থান হলো সেই কুরসি কুরসি কি জিনিস রাইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহুতে এর বর্ণনা এসেছে তিনি বলছেন আল কুরসি ইউ হুয়া মৌদে আল কাদামাইন লিল্লাহ সুবাহানা হুয়া তালা আল্লাহ সুবাহানা হুয়া তালা দু পা রাখার যে জায়গা সে জায়গাটির নাম হলো কুরসি কিভাবে রাখেন কেমনে রাখেন ইত্যাদি আমরা কখনো জিজ্ঞাসা করব না প্রশ্ন তুলব না কারণ সেগুলি প্রশ্ন তোলা নিষিদ্ধ বরং যতটুকু আমরা বিশুদ্ধ প্রমাণের আলোকে জানছি এতটুকুই আমরা শুধু বিশ্বাস করব সপ্ত আসমান এবং জমিন সব কিছুকে ছড়িয়ে রয়েছে সব কিছুকে বেষ্টন করে রেখেছে আল্লাহ সুবাহান কুরসি আর সেই কুরসির কুরসি হলো আল্লাহ সুবাহ আলার পা রাখার স্থান সেই কুরসির আয়তন যদি এত বড় হয়ে থাকে তাহলে আর্শ এর আয়তন কত বড় হবে এ প্রসঙ্গে আর্শের সম্পর্কে আরেকটি বর্ণনা এসেছে যে বর্ণনাটি সহি আবুদার রদি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলতে শুনেছি তিনি বলেন মালকুর সিউফিল আরশি ইল্লা কা হাদিদিন আরদি বলছেন মাল কুরসি ফিল আরশি আরশ এবং কুরসির তুলনাটা হলো এই কাহালাকাতিম মিন হাদিদ লৌহের একটা যদি কড়া বা আংঠা যাই বলি আমরা লৌহের একটা গোলাকার করা বালার মতো বিশাল মরুভূমির প্রান্তে যদি পৃথিবীর বিশাল প্রান্তে যদি একটি ছোট্ট লোহার গোলাকার করা একটি ফেলে দেওয়া হয় ফেলে দিলে বিশাল পৃথিবীর মাঝে এই ছোট্ট করাটি যেমন মনে হবে বলছেন ঠিক সেই রকম বিশাল আরসের সাথে এ কুর্সির তুলনা হলো সেরকম আল্লাহ আকবর প্রিয় দর্শক বৃন্দ আমরা কুরসি এবং সপ্ত আসমানের পরিমাণ আগে শুনেছি যে কুরসির সাথে সপ্ত আসমানের তুলনা হলো কুরসি হলো একটা বড় ঢাল যেখানে ষাটটি পয়সা যদি ফেলে দেওয়া হয় যে ধরনের সেই রকম হলো সপ্ত আসমান ও কুরসি এর অনুপাত আর কুরসির তুলনায় আর হলো কত বড় বিশাল প্রান্তরে যদি একটি ছোট্ট লোহার করা লোহার আংটা ফেলে দেওয়া হয় ফেলে দিলে যতটুকু অনুপাত ঠিক কুরসি আরসের তুলনায় হলো অতটুকু আল্লাহ আকবর আল্লাহ সুবহানা হুয়া তালা তিনি হলেন ও ফৌকাল আরশি সেই আরশের বিশাল আরশের পর সুবহানা হুয়া তালা তিনি অতএব আমাদেরকে এই বর্ণনাগুলি ক্লিয়ার করে দিচ্ছে আল্লাহ সুবহানা হুয়া তালা সম্পর্কে আমরা আরেকটি বর্ণনা শুনি যেটি লেখক রাহমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত যে সঠিক সূত্রে সেটি প্রমাণিত হয়েছে তিনি বলেন আম পৃথিবীর উপরে যে আকাশ রয়েছে এই আকাশ এবং তার উপরে যেটা এই দুটোর মাঝে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তার সমান ওবাইনাকুল্লি সামা ই খামসুমিয়াতে আম এভাবে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ সপ্ত আসমান পর্যন্ত উভয় দুই আসমানের মাঝে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তার সমান ও বাইন আসামা আসাবে ওয়াল কুরসি খামসুমিয়াতে আম সপ্তম আসমানের উপরে হলো কুরসি যে কুরসির আলোচনা আগে আমরা শুনলাম তো সেই কুরসি সপ্তম আসমান এবং তার উপরে কুরসি এর মাঝে আবার পাঁচশত বছরের রাস্তার সমান দূরত্ব রয়েছে ওয়াবাইনাল কুরসি ওয়ালমা খামসুমিয়াতে আম আবার কুরসির উপরে রয়েছে বিশাল পানি এর মাঝে আবার দূরত্ব রয়েছে পাঁচশত বছরের রাস্তার সমান ওয়াল আর সুফৌকালমা আর সেই পানির উপরে রয়েছে আল্লাহ সুবাহ আলার আর্শ ওয়াল্লাহু ফৌকাল আরশি আল্লাহ সুবাহ তিনি রয়েছেন সেই আরশের উপরে লা ইয়াখফা আলাইহি সেই মিন আমালিকুম আল্লাহ সুবাহানহতালা সেই আর্শের উপরে তিনি রয়েছেন সেই তোমাদের কোনো আমল কোনো কাজকর্ম তার কাছে গোপন নেই অস্পষ্ট নেই তিনি সেখান থেকে সব কিছু দর্শন করছেন সব কিছু শুনছেন সব কিছু উপলব্ধি করছেন প্রিয় দর্শক বৃন্দ এহাদিসে যেন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো সে তথ্য হলো আল্লাহ সুবাহ হাত আলা কোথায় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ফা আলম ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবাহ সত্যিকার এক অদ্বিতীয় মাহবুদ তিনি ছাড়া আর কেউ নেই সত্যিকার মাহবুদ নেই তার ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করো তা আল্লাহ রবুল্লা আলমিনের ব্যাপারে যদি আমাদের জ্ঞান সঠিক না থাকে করানো হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে তাহলে কোনো সন্দেহ নেই সমাজে বিভ্রান্তকর কথা যেগুলি রয়েছে সেগুলি আমাদের ব্রেনে আসবে স্থান নেবে আমরা সেগুলির আলোকে আল্লাহকে বিশ্বাস করি প্রিয় বন্ধুরা ছোট্ট একটি প্রশ্ন আল্লাহ কোথায় প্রতিটি মৌমিন মুসলিমের এটি জানা অপরিহার্য দরকার আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের যুগে আল্লাহ কোথায় আইন আল্লাহ এ প্রশ্ন দিয়ে তিনি মানুষের ইমান পরীক্ষা করতেন আসলে সে ইমানদার কি না যারা বলতেন আল্লাহ সুবাহানা তালা সর্বত্র বিরাজমান নন বরং আল্লাহ সুবাহানা উপরে রয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের ইমানকেই সঠিক ইমান বলে স্বীকৃতি দিতেন অতএব আল্লাহ কথায় এটি কোনো অবান্তর প্রশ্ন নয় এবং কোনো নতুন প্রশ্ন নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি এই প্রশ্ন দিয়ে মানুষের ইমানকে পরীক্ষা করেছেন প্রিয় দর্শক বন্ধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে প্রশ্ন করলেন সেই বিষয়ক আমরা হাদিসগুলি আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষিপ্তভাবেই তার আগে আমরা একটু জেনে নেই তাহলে কোরআন এবং হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে যদি আমরা এই প্রশ্নের জবাব চাই জবাব হলো আল্লাহ সুবাহানাও তালা তিনি সসত্তায় কখনো সর্বত্র বিরাজমান নন বরং তিনি সসত্তায় রয়েছেন আর্শ আল্লাহ আজিম এর উপরে আর আর্শ কথায় সেটি আমরা জানলাম আমাদের উপরে হলো আসমান এভাবে সপ্ত আসমানের উপরে হলো কুরসি কুরসির উপরে হলো পানি পানির উপরে হলো আর্শ আর্শের উপরে আল্লাহ সুবাহ এবং বলছেন হাদিসে ওয়ালা আলাইহি সেই সেই আর্শের উপর থেকে আল্লাহ সুবাহ সব কিছু অবগত হচ্ছেন তার কাছে তোমাদের কোনো কর্মকাণ্ড গোপন নেই প্রিয় দর্শক বৃন্দ আমরা এ পর্যায়ে একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসবো এই আলোচনায় ইনশা আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় Sundays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি রবিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ প্রিয় দর্শকবৃন্দ আবার আমরা ফিরে আসি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় একটি সুন্দর হাদিস আমরা শুনছিলাম আবদুল্লাহ ইবনে মাসউদ রবি আল্লাহ আনহু প্রসিদ্ধ সাহাবি থেকে বর্ণিত তিনি বলছেন আম আমাদের মাথার উপরে যে আকাশ এটা হলো আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে হিসাবে প্রথম অর্থাৎ এই প্রথম আকাশ এবং তার উপরে যেটা রয়েছে সেই আকাশ এই দুটোর মাঝে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা ওবাইনা কল্লি শ্যামা এ খামসু মিয়াতে আম এভাবে প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ সপ্ত আসমান পর্যন্ত উভয় দুই আসমানের মাঝে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তার সমান ওবাইনা শ্যামা আসাবে ওয়াল কুরসি খামসুমিয়াতে আম সপ্তম আসমানের উপরে হলো কুরসি যে কুরসির আলোচনা আগে আমরা শুনলাম তো সেই কুরসি সপ্তম আসমান এবং তার উপরে কুরসি এর মাঝে আবার পাঁচশত বছরের রাস্তার সমান দূরত্ব রয়েছে বাইনাল কুরসি ওয়েলমা খামসুমিয়া চাম আবার কুরসির উপরে রয়েছে বিশাল পানি এর মাঝে আবার দূরত্ব রয়েছে পাঁচশত বছরের রাস্তার সমান ওয়াল আর সুফৌকালমা আর সেই পানির উপরে রয়েছে আল্লাহ সুবাহ আলার আর্শ ওয়াল্লাহু আরশি আল্লাহ সুবাহানা তিনি রয়েছেন সেই আরশের উপরে আল্লাহ সুবাহানা সেই আরশের উপরে তিনি রয়েছেন আলাইহি সেই তোমাদের কোনো আমল কোন কাজকর্ম তার কাছে গোপন নেই অস্পষ্ট নেই তিনি সেখান থেকেই সব কিছু দর্শন করছেন সব কিছু শুনছেন সব কিছু উপলব্ধি করছেন প্রিয় দর্শক বৃন্দ হাদিসে যেন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো সে তথ্য হলো আল্লাহ সুবাহানা হাত আলা কোথায় আল্লাহ রব আলমিন বলছেন ফা আলম আন্নাহুলা আল্লাহ সুবাহানা হাত আলা সত্যিকার এক অদ্বিতীয় মাবুদ তিনি ছাড়া আর কেউ নেই সত্যিকার মাবুদ নেই তার ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করো তা আল্লাহ রাবুল্লাহ আলমিনের ব্যাপারে যদি আমাদের জ্ঞান সঠিক না থাকে করান ও হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে তাহলে কোনো সন্দেহ নেই সমাজে বিভ্রান্তকর কথা যেগুলি রয়েছে সেগুলি আমাদের ব্রেনে আসবে স্থান নেবে আমরা সেগুলির আলোকে আল্লাহকে বিশ্বাস করব প্রিয় বন্ধুরা ছোট্ট একটি প্রশ্ন আল্লাহ কোথায় প্রতিটি মৌমিন মুসলিমের এটি জানা অপরিহার্য দরকার আল্লাহ রসুল সাল আলী যুগে আল্লাহ কোথায় আইন আল্লাহ এ প্রশ্ন দিয়ে তিনি মানুষের ইমান পরীক্ষা করতেন আসলে সেই ইমানদার কি না যারা বলতেন আল্লাহ সুবাহানা সশত্তায় সর্বত্র বিরাজমান নন বরং আল্লাহ সুবাহ তালা উপরে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের ইমানকেই সঠিক ইমান বলে স্বীকৃতি দিতেন অতএব আল্লাহ কথায় এটি কোনো অবান্তর প্রশ্ন নয় এবং কোনো নতুন প্রশ্ন নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি এই প্রশ্ন দিয়ে মানুষের ইমানকে পরীক্ষা করেছেন প্রিয় দর্শক বন্ধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে প্রশ্ন করলেন সেই বিষয়ক আমরা হাদিসগুলি আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষিপ্তভাবেই তার আগে আমরা একটু জেনে নেই তাহলে কোরআন এবং হাদিসের আলোকে সহি হাদিসের আলোকে যদি আমরা এই প্রশ্নের জবাব চাই জবাব হলো আল্লাহ সুবাহানতালা তিনি সসত্তায় কখনো সর্বত্র বিরাজমান নন বরং তিনি সসত্তায় রয়েছেন আর্শ আল্লাহ আজিম এর উপরে আর আর্শ কোথায় সেটি আমরা জানলাম আমাদের উপরে হলো আসমান এভাবে সপ্ত আসমানের উপরে হলো কুরসি কুরসির উপরে হলো পানি পানির উপরে হলো আর্শ আর্শের উপরে আল্লাহ সুবাহ এবং বলছেন হাদিসে আলাইহি সেই উম্মিনা সেই আর্শের উপর থেকে আল্লাহ সুবাহানা সব কিছু অবগত হচ্ছেন তার কাছে তোমাদের কোনো কর্মকাণ্ড গোপন নেই তিনি আমাদের মাঝে রয়েছেন আবার তিনি সর্বত্র রয়েছেন কিভাবে তার দর্শন তার শ্রবণ তার জ্ঞান তার শক্তি ক্ষমতা এ দৃষ্টিকোণ থেকে তিনি সর্বত্র রয়েছেন কিন্তু তিনি সসত্তায় সর্বত্র থাকা থেকে পুত পবিত্র কখনো তিনি সসত্তায় সর্বত্র নন তিনি রয়েছেন সসত্তায় আর আজিমের উপরে এটাই আল্লাহ সুবাহ তাল্লার জন্য শোভা পায় তার জন্য এটাই উপযুক্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন আরশের উপরে রয়েছেন কথা শুধু হাদিস নয় বরং স্বয়ং আল্লাহ সুবাহনতালা তিনি নিজেই কোরআনুল করিমে এ প্রসঙ্গে তিনি বিস্তারিত তথ্য আমাদেরকে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন ষাটটি আয়াতে তিনি আরশের উপরে রয়েছেন এ প্রসঙ্গে সরাসরিভাবে তিনি ষাটটি আয়াতে আলোচনা করেছেন কোরআনুল করিমে অসংখ্য অগণিত প্রমাণ পাবো আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান নন আমরা যদি কোরআনের আলোকে খুঁজি অসংখ্য অগণিত প্রমাণ আদিসের আলোকে অসংখ্য প্রসিদ্ধ তাবেই তাদের বক্তব্যের আলোকে অসংখ্য প্রসিদ্ধ ইমাম এমনকি কাফের যারা ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে তারাও বিশ্বাস করত যে আল্লাহ সুবাহ তাল্লাহ সর্বত্র বিরাজমান নন শুধু কাফের নয় চতুষ্পদ জীব জানোয়ার যেগুলি কীটপতঙ্গ যেগুলি সেগুলিও বিশ্বাস করে যে আল্লাহ সুবাহ তাল্লাহ সসত্তায় তিনি সর্বত্র বিরাজমান নন তিনি রয়েছেন আরশের উপরে প্রিয় বন্ধুরা আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যাতে আমাদের এ বিষয়ে একইন হয় কোরআন ও সৈহাদিসের আলোক বড় আফসোসের সাথে বলতে হয় সেই জাহমিয়া বাতিল সম্প্রদায়ের আকিদা বিশ্বাস যারা আল্লাহ সুবাহ তালার সব কিছু নাম ও গুণাবলী এগুলিকে অস্বীকার করে থাকে এবং তারা বলে তাদের এই একটি ভ্রান্ত বিশ্বাস হলো আল্লাহ সুবাহ তালা সর্বত্রই রয়েছে সেই বিশ্বাস আজকে আমাদের মুসলিম সমাজে এসে গেছে আল্লাহ রাবুল আলমিন তার অবস্থান সম্পর্কে স্বয়ং তিনি নিজেই কোরআনুল কেরিমে পরিচয় দিয়েছেন কোনো সন্দেহ নেই আল্লাহ সুবাহ তালা তার নিজের যে পরিচয় দিয়েছেন সেটি হলো সঠিক পরিচয় আল্লাহ রবুল্লা আলমিন তিনি সাতটি আয়াতে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে তিনি আরশের উপরে রয়েছেন সেগুলির মধ্যে যেমন সোরা আরাফ চুয়ান্নতম আয়াতে আল্লাহ রবুল আলম বলছেন ইন্না রব্বাকুমুল্লাহ তোমাদের রব যিনি কি করেছেন আসমান এবং জমিন সমূহ ছয় দিনে সৃষ্টি করেছেন সুম্মস্তওয়া আলাল আর্শ অতঃপর তিনি আর্শে সমুন্নত হয়েছেন অনুরূপভাবে সুরা ইউনুসের তিন নম্বর আয়াত ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ একইভাবে অনুরূপভাবে সূরা রাদের 2 নম্বর আয়াত আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তিনি যিনি বিশাল আকাশমণ্ডলীকে কোনো খুঁটি ছাড়াই তুলে ধরে রেখেছেন যা তোমরা স্বচক্ষে দেখছ সোম্মস্তাওয়া আলাল আর্শ অতঃপর তিনি আর্শে সমুন্নত হয়েছেন সুরতহা পাঁচ নম্বর আর রহমান ও আলাল আর্শিস্তাওয়া দয়াময় রহমান তিনি আর্শের উপর রয়েছেন সুরা ফুরকান উনষাট নম্বর আয়াত সুম্মস্তাওয়া আলাল আরশির রহমান ফাস আল বিহি খবীরা আল্লাহ সুবাহ তিনি আর্শের উপরে একইভাবে সুরাসাজদার চার নম্বর আয়াত আল্লাহুল্লাদি খালাকাসমাওয়াতিওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিচ্চাতে আইয়াম সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছয় দিনে আসমান জমিন এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব সৃষ্টি করলেন অতঃপর তিনি আর সে সমুন্নত হলেন সুরাহাদিদে আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর আয়াতে বলছেন هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش তিনি হলেন সেই সত্তা যিনি ছয় দিনে আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন সোম্মাস্তাওয়া আল আর্শ অতপর তিনি আর্শে সমুন্নত হয়েছেন মিনহা তিনি সেখান থেকে জানেন মা আরদে ওমা ইয়াখরুজু মিনহা জমিনে কি প্রবেশ করছে পৃথিবীতে সেটা তিনি আর্শের উপর থেকেই জানেন ওমা ইয়াখরুজু মিনহা জমিন থেকে আবার কি বের হচ্ছে মিনাসামা আকাশ থেকে আবার কি অবতরণ করছে সেটাও তিনি জানেন সেখান থেকে ওমা আবার আকাশের দিকে কি উপরের দিকে উঠে যাচ্ছে সেটাও তিনি জানেন ওহুয়া মা আকুম আইনা মা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন কিভাবে ওল্লাহ বিমা তামালুনা বসির তোমরা যাই করো না কেন তিনি দেখছেন আল্লাহ রাবুল আলমিনী এতেও বলে দিচ্ছেন যে দেখার দিক থেকে তিনি যেন তোমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা আল্লাহ সুবাহ তিনি আর্শের উপরে রয়েছেন সসত্তায় সর্বত্র বিরাজমান নন এ সম্পর্কে স্বয়ং নিজেই তিনি পরিষ্কারভাবে সাতটি আয়াতে ঘোষণা দিয়েছেন আসুন আমরা এরপরে বাকি প্রমাণগুলো কিছু জানার চেষ্টা করব আজকে এখান থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি সামনের দর্শে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে এবং বাকি বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে ইসলামের বিষয়গুলি কোরআন ও সহি হাদিসের আলোকে জানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত My name is Farik Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people. was for mankind, telling what they like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world.